আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারতে যাওয়ার ইচ্ছুক আল্লাহ রব্বুল আলমিন তাদের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎ পথে চলার অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি বা অন্যদের সামনে তুলে ধরতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুক আমিন ইয়ারব্বাল আলামিন এই দুয়ার সঙ্গে আমি আজকের এপিসোড শুরু করতে চলেছি আজ আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু মাওলানা সাহেব কুচবিহার জেলার দিনহাটার থেকে কৈনুর খাতুন বলছি আজকে আমি প্রথম প্রশ্ন করছি আমার বাবার বয়স যখন কুড়ি বছর তখন থেকে সাদা আমাশা এখন পঁয়ষট্টি বছর বয়স দামি দামি ওষুধ খায় দুদিন ভালো থাকে আবার হয় বাবার শরীর খুব খারাপ শরীরে রক্ত নাই মাঝে মাঝে খাওয়া রুচি থাকে না তবু রোজা থাকে বাদ দেয় না মাওলানা সাহেব আপনি আমার বাবার জন্য দোয়া করে দিবেন সুগারও আছে আমার বাবা মা বাড়ির সবাই ইন চ্যানেল দেখি অন্যদেরকে বলি আবার দেখতে আসে আমাদের বাড়িতে আপনার এপিসোডগুলো খুব ভালো লাগে আপনি বলেছেন যে হাত খুলে নামাজ পড়বে আমরা পড়ি অন্যদেরকে বলি বলে যে আমরা আগে থেকে নামাজ পড়ি আবার এটা নতুন কোন নিয়ম মানতে চায় না আমাদের গ্রামের আবিষ্যকই বলে বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাত আমার প্রিয় বোন আপনার ভয়েস রেকর্ডিংয়ের জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আল্লাহ রব্বুল আলমিন আপনার পিতাকে সুস্থতা দান করুক ওনাকে দীর্ঘজীবী করুক ওনার ছায়া যেন আপনাদের মাথার ওপরে বাকি থাকে আমি আল্লাহর কাছে এই কামনা করি আল্লাহ রব্বুল আলমিন ওনাকে ওই রোগ থেকে আরোগ্য করুক তবে উপায় হিসাবে আমি বলতে চাই আপনার পিতাকে বলবেন কাঁচা আমলকি সামান্য নুন দিয়ে খালি পেটে খেতে আর যদি সম্ভব হয় তো তার সঙ্গে অ্যালোভেরার রস অ্যালোভেরার আঠা যেটা বলে বা রস ওটাও যদি সামান্য প্রতিদিন খান তো খুব শীঘ্র আশা রাখি ওনার ওই আমের রোগ থেকে উনি মুক্তি পাবেন আর সুগারের রোগের জন্যে প্রতিদিন সকালের নামাজের পরে পাঁচবার সুরা রহমান পড়ে পানিতে ফু দিয়ে যদি ওই পানিটা সারাদিন পান করা হয় তো এক থেকে দু সপ্তাহ করলে ওনার সুগার একদম নর্মাল হয়ে যাবে এর আগে যতজনকে বলেছে আলহামদুলিল্লাহ প্রায় সকলেই লাভবান হয়েছেন আর সকলেরই সুগার নর্মাল হয়ে গেছে আর আপনি বলছেন আমাদের অনুষ্ঠান আপনারা নিয়মিত দেখছেন এর জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা যেভাবে বলছি বা কোরআনে যেভাবে আল্লাহর হুকুম হয়েছে নামাজ পড়ার বা অজু করার আপনারা সেইভাবে নামাজ পড়ছেন বা দিনের ওপরে আমল করছেন এর জন্যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কামনা করি দোয়া করে আল্লাহ আপনাদের এবাদতকে কবুল করুক তবে আপনি বললেন আপনারা এগুলো অন্যদেরকে বলছেন কিন্তু তারা মানতে রাজি হচ্ছে না বা মানছে না তারা বলছে আমরা এর আগে যেভাবে অজু করতাম সেভাবেই করব কি এর আগে আমার পূর্বপুরুষেরা যেভাবে নামাজ পড়তো আমরা সেইভাবে নামাজ পড়বো এখন নতুন নিয়ম কোথা থেকে নিয়ে এসেছ তো তাদের ভুল ভাঙার জন্য শুধু আমি এতটুকু বলতে চাই আমার প্রিয় বোন তাদেরকে বলে দিন কোরআনে উল্লেখ হয়েছে নবী করিম সাল্লা আলিয়াল্লাম যখন দিনের তাবলিক শুরু করলেন আল্লাহর হুকুম বলা শুরু করলেন তো তারা বলছিল নাহনো নাত্তাবে মা আলফাইনা আলাইহে আবা আনা আমরা তোমার কথা শুনবো না তারা নবীকে কি বলছিল আমরা তোমার কথা শুনব না আমরা তো ওই পথের উপরে চলব যে পথের উপরে আমাদের মাতা পিতাকে আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি আওয়ালা ওকানা আবা আহমলা ইয়াকিলুনা শাই আ কোরআন বলছে তাদের বাপ দাদারা কিছু বুঝতো না তাদের বাপ দাদারা মূর্খ ছিল বলে তারা ভুল পথে চলছিল ওইরূপ অনেক কিছু এখনও জানার বাকি আছে যদি উম্মাতে মুসলিমা কোরআন পড়ে কোরআন বুঝে সঠিক আমাল করত তো উম্মতে মুসলিমার মধ্যে এত মতভেদ কখনো হতো না আমাদের আল্লাহ এক যে আল্লাহর আমরা সবাই মিলে উপাসনা করি সেই আল্লাহ রব্বুল আলমিন এক যে কাবার দেখে ফিরে নামাজ পড়ে সেই কাবা এক যে কোরআনকে আমরা মেনে চলেছি সেই কোরআনও এক যে নবীর কথা মতো আমরা চলছি যে নবীর উম্মতি সেই নবী এক তাহলে কেন আমাদের মধ্যে এত মতভেদ এটাকে শুধু বিবেকধারীরা বুঝবে যাদের মধ্যে বিবেক নেই যারা জ্ঞানী না শিক্ষিত না তারা এই জিনিস বুঝবে না নবী কি দশ রকমভাবে নামাজ পড়তে বলেছেন নবী কি কখনো হাত নাভির উপরে কখনো হাত নাভির নিচে কখনো হাত বুকে বেঁধে নামাজ পড়তে বলেছেন নবীকে আলাদা আলাদাভাবে নামাজ পড়তে বলেছেন নবী কেমনভাবে নামাজ পড়েছিলেন না এই জিনিসটা বুঝতে হবে কোরআন পরিষ্কার বলছে সুরায় আরাফ আয়াত নম্বর উনত্রিশ তুলে দেখুন সেখানে আল্লাহ বলছে ওইভাবে আমার উপাসনা করো বা আল্লাহর ইবাদত করো যেভাবে তোমরা জন্ম নিয়েছো এই পৃথিবীতে পৃথিবীতে এসেছ আর যেভাবে তোমরা ফিরে যাবে তো আমরা যখন দুনিয়ায় জন্ম নিয়েছি মায়ের গর্ভ থেকে যখন বাইরে আসে বাচ্চা তো বাচ্চার হাত খোলা থাকে আর ওইরূপ যখন আমরা মারা যাই তো কাফনের মধ্যে আমাদের হাত খোলা থাকে কারোর হাত বাঁধা থাকে না আর আল্লাহ বলছে ওইভাবে উপাসনা করো যেভাবে জন্ম নিয়েছো আর যেভাবে মরে ফিরে আসবে তার মানে কি আমাদের হাত নামাজের সময় খোলা থাকতে হবে খুলে রাখতে হবে এই জিনিস যদি তারা না বোঝে তাদের কিচ্ছু করার নেই তারা যদি কোরআনের বিরুদ্ধে যায় মিথ্যা হাদিস জালি হাদিস তৈরি করে যদি হাদিসের পেছনে চলতে থাকে কিচ্ছু করার নেই আল্লাহ রব্বুল আলমিন তাদের হেদায়ত দান করুক আমি আমার প্রিয় বোন আমি আপনাকেও বলছি আপনি তাদেরকে বলতে পারেন যেমন আমি বলছি সঠিক জিনিস কোরআনে যেভাবে আল্লাহর আদেশ হয়েছে এগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার বা আমাদের কে মানবে কে মানবে না সেটা তার ব্যাপার আমরা কাউকে বাধ্য করতে পারি না বা কাউকে জোর জবরদস্তি করতে পারি না তাই আমি সবসময় আমার বেশিরভাগ কথা বা দিনের ওপরে যেভাবে আমরা আমাল করছি আহলে বায়তের অনুগামী অনুসারীরা যেভাবে নামাজ পড়ছে যেভাবে অজু করছে যেভাবে তারা রোজা রাখছে যেভাবে তারা হজ করছে জাকাত খুমুজ দিচ্ছে সব কিছু আমি কোরআন থেকে বলছি আমি কোনো জিনিস কিন্তু হাদিসের সাহারা কখন নিচ্ছি যখন কোরআনে তার ব্যাখ্যা পাচ্ছি না আর যখন আমি হাদিস বলছি তো এই হাদিসগুলো আমি আপ্রান্ত চেষ্টা করছি আমার মুসলমান ভাইদের হাদিসের বই থেকে বলার চেষ্টা করছে যাহাতে তারা অমান্য না করতে পারে তারা যেন এটা না বলতে পারে হুজুর এটা আপনাদের হাদিসের বইতে আছে আমাদের হাদিসের বইতে তো এমন কিছু লেখা নেই তাই আমি তাদের বই থেকে সবসময় হাদিস তুলে ধরি আর বেশিরভাগ কথা কোরআন থেকে বলি কেন কোরআন আমাদের মধ্যে এমন একটি ঐক্যবদ্ধ বই যে বইতে কোনো সন্দেহ নেই আর এটাই কোরআনের চ্যালেঞ্জ জালেকাল কিতাব লারাই বা ফিহে এই সেই গ্রন্থ যাতে কোনো সন্দেহ নেই তো সেই কোরআনকে যদি সবাই সঠিকভাবে পড়ে বুঝে আমাল করত তো আমাদের মধ্যে কোনো মতভেদ থাকতো না আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একভাবে নামাজ পড়তাম রোজা রাখতাম হজ করতাম জাকাত খুমস আদায় করতাম কিন্তু দুঃখের বিষয় তারা কোরআন বোঝেনি আর নবী কোরআনের শিক্ষা দেওয়ার জন্যে কোরআন বোঝানোর জন্যে কোরআনের তফসির বয়ান করার জন্যে কোরআনের সঙ্গে যে আহলে বায়তকে ছেড়েছেন দুঃখের বিষয় তারা সেই আহলে বায়তের দামান ধরেনি তারা সেই আহলে বায়তের দরওয়াজায় আসেনি সেই জন্য তারা কোরআন বোঝেনি আর কোরআন যখন বুঝতে পারেনি তখন তারা ওই কোরআনের উপরে আমল করেনি আর তার কারণে হয়েছে মতভেদ মিথ্যে জালি হাদিস যেভাবে তৈরি করা হয়েছে সেইভাবে তার উপরে তারা আমাল করছে তাই আমার প্রিয় বোন এতে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই তারা যদি সঠিক জিনিসটা মেনে নেয় তাদের মঙ্গল কাল আখারাতে যখন তারা ধরা পড়বে সেই সময় আপনাকে স্মরণ করবে যে একজন নারী একজন মহিলা একজন মেয়ে আমাদেরকে বুঝিয়েছিল বলেছিল টিভিতে মাওলানা সাবির সাহেবের বক্তব্য শুনে বা কোরআন থেকে যে উনি নামাজের নিয়ম বলেছিলেন বা অজুর নিয়ম বলেছিলেন সেটাকে শোনার পরে আমাদেরকে বলেছিল কিন্তু আমরা তার কথা শুনিনি তখন তারা আপনাকে স্মরণ করবে বা নিজের এখনকার এই ব্যবহারের জন্য দুঃখিত হবে আল্লাহ আপনাকে বা আপনার মতো আমার যত দর্শক দর্শকবৃন্দরা আছে যারা আমার কতগুলো শোনার পরে এই সত্য বা সঠিক জিনিসগুলো শোনার পরে নিজেদের পর্যন্ত সীমিত রাখছে না বা অন্যদেরকেও বলছে নিজের পরিবারের লোকদেরকে বলছে আত্মীয় স্বজনদেরকে বলছে আপনদেরকে বলছে পাড়াপড়শিদের বলছে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সকলের এই খেদমতকে সেবাকে কবুল করুক আপনারা এর জন্যে বড় আজের পাবেন আল্লাহর নিকটে বড় উচ্চ স্থান পাবেন কেননা দিনের বায়গাম বা শরীয়তের হুকুম অন্যদের কাছে পৌঁছে দেওয়া যে কত স্বভাবের কাজ ওই ব্যক্তি যাকে আপনি বলছেন সে যদি ওই সঠিক জিনিসের উপরে আমাল করে তো সেও স্বভাব পাবে আর তার আমালের স্বভাবে আপনিও শরিক থাকবেন বা আমিও শরিক থাকব তাহলে আমরা চেষ্টা করব সঠিক জিনিস সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্যে আমার প্রিয় বোন আপনার ফোন কলের জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ রইল আমি আপনার বা আপনার পরিবারের জন্যে আপনার পিতার জন্যে সকলের জন্য দোয়া করতে থাকবো আপনিও বা আপনার পরিবার আমার জন্য যেন দোয়া করে আগের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম হুজুর সাহেব আমি মোসাম্মদ হালিমা খাতুন আমি কলকাতাতে থাকি হুজুর সাহেব গত এক সপ্তাহ আগে আমি কয়েকটি প্রশ্ন আপনার চ্যানেলে সেন্ড করেছিলাম কিন্তু তার উত্তরগুলো পাইনি এমনও হতে পারে যে হয়ে গেছে আমাদেরকে দেখা হয়নি প্রাকৃতিক দুর্যোগের কারণে লোডশেডিং ছিল আমাদের দেখা হয়নি কিন্তু আমরা চেষ্টা করি এই চ্যানেলটা ঠিক সময়ে যথাযথভাবে দেখার কিন্তু পাইনি ওই জন্য আমি আবার দ্বিতীয়বার প্রশ্নগুলো আপনাকে পাঠাচ্ছি হুজুর সাহেব প্রথম প্রশ্ন হলো আমার বাড়িতে টাকা পয়সা সব ব্যাংকে রিজার্ভ করা থাকে এখন যেহেতু ব্যাংকের টাকা একটু ইন্টারেস্ট হয় ওই টাকা কি আমরা খেতে পারবো আরেক দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো হুজুর সাহেব যে না পারার কারণে শারীরিক অসুস্থতা বা অনেক মানে শারীরিক কষ্টর কারণে যদি আমি মাটিতে সেজদাহ না করে হয়তো টুলের উপরে বসে নামাজ পড়ছি সেজদা আদায় করছি নামাজ আদায় করছি এটা কি হবে আর তিন নাম্বার প্রশ্ন হলো যে আমরা মেয়েরা ওড়না পরি বা কাপড় পরি পরে মাথায় শাড়ি দিয়ে নামাজ নামাজে বসে যদি কান আলগা হয়ে যায় বা কান আলগা অবস্থায় থাকে তাতে কি অজু থাকবে বা ওই অবস্থায় কি নামাজ হবে হজু দয়া করে একটু প্রশ্নের উত্তরগুলো বলবেন আর সাথে সাথে যদি আরও একটা বলেন যে আজকে যদি আমি প্রশ্নগুলো করি আমি কদিনের মধ্যে বা কবে আমি এই উত্তরগুলো পাব এগুলো একটু বলে দিলে ভালো হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আল্লাহ রব্বুল আলমিন আপনাদের তৌফিকাতে আরও বৃদ্ধি করুক আপনাদের মনোকামনা আশাকে পুরো করুক আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন বোঝার চেষ্টা করছেন শুনছেন শিখছেন এবং প্রশ্ন করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমার প্রিয় বোন আমার শারীরিক অসুস্থতার কারণে এর আগে আমি কারো প্রশ্নের উত্তর দিতে পারিনি হয়তো আপনারও প্রশ্নের উত্তর এখনও পেন্ডিং আছে ইনশাআল্লাহ আমি আজ আপনার যে প্রশ্নগুলো শুনলাম তার উত্তর দেওয়ার চেষ্টা করছি তবে তার আগে আমি সময়টা বলে দিই যেটা আপনি শেষে জানতে চেয়েছেন যে আপনারা যখন প্রশ্ন পাঠান তো আমরা আপ্রান্ত চেষ্টা করি ওই সপ্তাহের মধ্যে কোনো দিন আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু যখন প্রশ্নের হার অনেক বেশি হয়ে যায় তখন একটু দেরি হয়ে যায় আপনার আগে যারা প্রশ্ন পাঠিয়েছে তাদের প্রশ্নের হয়তো উত্তর দেবো আগে তাই যদি একটু দেরি হয়ে যায় কিছু মনে করবেন না তবে আশা রাখি আল্লাহর কাছে তৌফিক চাই আমি আজকের পরে চেষ্টা করব প্রতি সপ্তাহে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবার আপনি জানতে চেয়েছেন যে ব্যাংকে আপনারা যে পয়সাগুলো রিজার্ভ করে রাখেন তার থেকে একটা ইন্টারেস্ট দেওয়া হয় ব্যাংকের তরফ থেকে ওটা খাওয়া যায়জ বা নেওয়া যায়জ কিনা শরীয়তে বলা হয়েছে যদি বিনা শর্তে কেউ আপনাকে খুশি হয়ে কিছু বেশি করে দেয় সেটা আপনার জন্য হালাল বা জায়েজ তো ব্যাংকে যখন আপনি খাতা খোলেন তখন শর্ত রাখেন না যে আমাকে এত টাকা যদি দেন তাহলে আমি এখানে খাতা খুলব আর নইলে নয় অ্যাকাউন্ট খুলব আর নইলে নয় এমন কোনো শর্ত রাখি না আমরা নিজের পয়সার হেফাজতের জন্য ব্যাংকে রাখি ব্যাংক আমাদের পয়সা ইনভেস্ট করে বিভিন্ন ব্যবসায় লাগায় ব্যবসায়ীদেরকে দেয় তার থেকে লাভবান হয়ে লাভের কিছু অংশ আমাদেরকে দেয় ওরা শেয়ার করে এটা শরীয়তে হালাল কোনো অসুবিধে নেই কারণ এটা শর্ত রেখে হচ্ছে না আমি যদি কাউকে পয়সা দিই আর শর্ত রাখি যে একশো টাকা দিচ্ছি কিন্তু দশ দিন পরে কি পাঁচ দিন পরে কি পনেরো দিন পরে কি এক মাস পরে আমাকে দেড়শো টাকা ফিরিয়ে দিতে হবে কি একশো দশ টাকা ফিরিয়ে দিতে হবে এইভাবে যদি চুক্তি করে শর্ত রেখে যদি পয়সা নেওয়া হয় এটাকে শরীয়তে সুদ বা হারাম বলা হয়েছে কিন্তু যেখানে বিনা শর্তে পয়সা দেওয়া হচ্ছে আমি আমার কোনো বন্ধুকে একশো টাকা দিলাম তার প্রয়োজনে সে ফিরে দেওয়ার সময় একশো দশ টাকা আমাকে দিচ্ছে খুশি হয়ে যে হুজুর আপনি আমার বিপদের সময় বা আমার প্রয়োজনের সময় কি আপনি আমাকে একশো টাকা দিয়েছিলেন আমি আলহামদুলিল্লাহ সেই একশো টাকা থেকে লাভবান হয়েছি এখন একশো দশ টাকা আমার তরফ থেকে আমি দশ টাকা বেশি করে ফিরিয়ে দিচ্ছি নিতে পারে কোনো অসুবিধা নেই তো ওইরূপ ব্যাংকে যদি আমরা পয়সা হেফাজতের জন্য রাখি আর ব্যাংক তারা আমাদের পয়সা ইনভেস্ট করে আমাদেরকে যদি কিছু লাভ শেয়ার করে দেয় নিতে কোনো অসুবিধা নেই শরীয়তের হুকুম বিশেষ করে আমরা যে দেশে বাস করছি এখানে আমাদের ব্যাংকিং সিস্টেম বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট মজহুলুল মালিক বলা হয়েছে কোনো একজন ব্যক্তির পয়সা নয় সাধারণের পয়সা সেই পয়সা তারা ইনভেস্ট করছে ইনভেস্ট করে যা লাভ করছে সেটা আবার সকলের মধ্যে ডিভাইড করছে তো এতে কোনো অসুবিধা নেই আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে নামাজের সময় অনেক অনেক সময় শারীরিক অসুস্থতার কারণে হয়তো দাঁড়িয়ে কি বসে নামাজ পড়তে পারেন না টুলের উপরে বসে নামাজ পড়েন সে সময় সেজদা করতে অসুবিধা হয় তো আমার প্রিয় বোন ওই সময়ের জন্য বলা হয়েছে একটা ছোট সেজদাগা মানে মাটির সেজদাগা আপনারা দেখেছেন নামাজে টিভিতে যখন নামাজ দেখানো হয় তো আমরা মাটির উপরে সেজদা করি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন নিজের হাদিসে কার্যাল আর্দা মসজিদ ওয়া তহুরা আল্লাহ রব্বুল আলমিন আমার জন্যে এই মাটিকে জমিনকে পবিত্র হওয়ার কারণ করেছে মানে যদি পানি না থাকে তখন মাটির উপরে তায়ামুম করতে হয় তো পবিত্র হওয়ার কারণ করেছে প্লাস সেজদাগা কাজ তিয়াল আর আর্দা মসজেদাও মানে সেজদা করার জায়গা তো সবচেয়ে উত্তম হচ্ছে মাটির উপরে সেজদা করা তাই মাটির একটা মনে করুন সেজদাগা তৈরি করে নেবেন কি কাঠের সেজদাগা নেবেন পানাহারের উপরে সেজদা করা কিন্তু জায়জ না বা যে জিনিস পরিধান করা যায় কাপড়ের উপরে সেজদা জায়জ না সুতোর উপরে সেজদা জায়জ না প্লাস খাওয়ার জিনিসের উপরে সেজদা জায়েজ না যে সমস্ত পাতা বা যে সমস্ত খাদ্য খাওয়ায় ব্যবহার হয় সেগুলোর ওপরে সেজদা যায় না তাছাড়া মাটি কাঠ পাথর এর ওপরে সেজদা করা যাবে তো ছোট একটা পাথর কি ছোট একটা কাঠের টুকরা কি ছোট একটা মাটির সেজদাকা করে নেবেন আর সেজদার সময় ওইটা কপালে লাগিয়ে নিতে হবে প্রথম সেজদার সময় কপালে লাগিয়ে সেজদার জিকির পড়লেন সুবাহানা রব্বিয়াল আলা আবি হামদে আবার মাথা উঁচু করে নিলেন আবার দ্বিতীয় সেজদা সেজদার নিয়ত করে দ্বিতীয় সেজদার সময় কপালে ওই মাটিটা লাগিয়ে নিয়ে জিক্রে সেজদা পড়লেন এভাবে কমপ্লিট করতে পারেন তো আশা রাখি এইভাবে নামাজ পড়বেন আপনার নামাজ কবুল হবে বা যদি বাড়িতে কেউ এইভাবে অসুস্থ থাকে সেভাবে নামাজ পড়তে পারে আপনার তৃতীয় প্রশ্ন ছিল যে অন্য মনে করেন আপনি মাথায় দিয়ে আছেন তো অনেক অনেক সময় কান খুলে যায় বা কানের বাইরে এসে যায় অন্যা তো কান দেখা গেলে কি অজু বাতিল হয়ে যাবে না কান দেখা গেলে অজু বাতিল হবে না আপনি ওই অজুতেই নামাজ পড়তে পারবেন কোনো অসুবিধে নেই আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন আপনাকে আরও একবার ধন্যবাদ জানাই আগের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আমার নাম মোহাম্মদ রৌসন আলী ঠিকানা গ্রাম পোস্ট চাতেরাঙ্গা থানা জেলা মালদা আমি আপনার কাছে একটা কথা জানতে চাচ্ছি মোহন সাহেব মসজিদ সংলগ্ন একটা জায়গা রয়েছে সেই জায়গাটা ভাড়া দিয়েছে অন্যজনের কাছে যে ভাড়া নিয়েছে সে মুদিখানার দোকান করছে সেই মুদিখানার দোকানে বিড়ি সিগারেট খনি রাখা যায় কি না তা জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই আপনার অডিও রেকর্ডিং বা ভয়েসমেলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন যে মসজিদের সঙ্গে জড়িত একটি জায়গা কেউ ভাড়ায় নিয়েছে আর সেখানে সে মুদিখানার দোকান করেছে সেই মুদিখানার দোকানে সে পান বিড়ি সিগারেট বা খৈনি বিক্রি করছে এটা জায়েজ কিনা তো শরিয়াতে অবৈধ বা যে জিনিসগুলো হালাল নয় তার ব্যবসা করা জায়েজ না তাই সে মসজিদের জমিতে হোক আর নিজের জমিতে হোক যেখানেই হোক না কেন আর যে সমস্ত জিনিস বৈধ তার ব্যবসা করতে কোনো অসুবিধে নেই পান বিড়ি সিগারেট এ সমস্ত শরীরের জন্যে হানিকারক ক্ষতিকারক কিন্তু তবু একে হালাল বলা হয়েছে কেননা এটা সাধারণ মানুষ ব্যবহার করছে পান বলুন সিগারেট বলুন বিড়ি বলুন খৈলি বলুন এটা ব্যবহার করছে আবার অনেকে এই জিনিসটা যদি ব্যবহার না করে তো তার অসুবিধা হচ্ছে তাই একে শরীয়তের ভাষায় মকরু বলা হয়েছে মকরু মানে যে কাজ না করা ভালো কিন্তু করলে পাপ নেই গুণা না হারাম না তো পান বিড়ি সিগারেট বা খৈনি এগুলো হারাম নয় এগুলো মকরু আর মকরু জিনিসের ব্যবসা না করাই ভালো তবে যদি কেউ করে তো কোনো অসুবিধা নেই এটা হারাম নয় আশা রেখে আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আমার নাম সালমা বেগম আমি আসামতে বলছি আমার প্রশ্ন যে কি এশার নামাজের এক রাকাত পেটের নামাজ কেমনে পড়ে আমি এটা বুঝতে পারি না একটু বোঝা দিলে ভালো হইব সুরা কেমনে পড়ে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার ওয়াইসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন যে এশা নামাজের ভেতর নামাজ যেটা এক রেখাত ওটা কিভাবে পড়তে হয় বা কিভাবে পড়বেন তো এশা নামাজ শেষ হয়ে যাওয়ার পরে চার একাত পড়ার পরে এশা নামাজের যে বেতর নামাজ ওটা বসে পড়তে হয় নবী করিম সাল্লাহ সাল্লাম ওই নামাজটা বেশিরভাগ বসে পড়তেন আর বসে পড়লে দু কাত পড়তে হবে নিয়াত হবে আমি এশার দূরে কাত বেতার নামাজ পড়িতেছি কি নফল নামাজ পড়িতেছি কোরবাতন আল্লাহ কি সুন্নত করবাতন এলাল্লাহ বলে বসে দু রেখাত পড়তে হবে ওটা শরিয়াতে এক রেখাত গণনা হবে আর যদি কেউ দাঁড়িয়ে পড়তে চায় তো সে নিজে দাঁড়িয়ে নিয়াত করবে আমি এশার এক রেখাত নামাজ এশার এক রেখাত ওয়েতার নামাজ পড়তেছি কি এক রেখাত নফল নামাজ পড়িতেছি যেমন তাহাজুদ নামাজের শেষে এক রেখাত বেতন নামাজ পড়তে হয় ওইরূপ এশা নামাজের পরে দাঁড়িয়ে নিয়াত করবে আমি এক রেখাত নামাজে ওয়েতে পড়িতেছি কি তা এশা নামাজের এক রেখাত নফল নামাজ পড়িতেছি সন্নত করবাতনান মানে এল আল্লাহ আল্লাহ আকবর বলে সুরা আলহাম পড়বে অন্য আরেকটা সুরা পড়বে আল্লাহ আকবর বলে রুকোতে যাবে রুকো থেকে উঠে সেজদায় যাবে দুই সেজদার পরে বসে তাসাউদ সালাম পড়বে নামাজ শেষ করবে একদম সহজ কোনো অসুবিধা নেই আশা রেখে আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিয়ে আসসালামু আলাইকুম আমি মুর্শিদাবাদ তালিপুর থেকে বলছি আমার নাম সৈয়দা সালে খাতুন আর আমি একটা প্রশ্ন করছি যে নামাজে দাঁড়িয়ে কোনো কথা ইয়া দিলে বা আল্লাহর কাছে মাপ চাইতে যে জলদি লুই আসে বা কেঁদে ফেলি এতে কি কোনো গুণা হবে আর বাবা আমার শরীর আমার বয়স সত্তর বছর আমার পেটের অসুখ আমি খুব গ্যাসে এবং হাই প্রেশারে ভুগছি কোনো সময় আমি স্বস্তি পাই না আপনাদের দেওয়ার মধু এবং গরম পানি দিয়ে সকালে খালি পাটে খেতে বলেছিলেন তা করে রেখেছি তবুও আমার কোনো ই নাই হেমাপথে ওষুধ খেয়ে ডাক্তার দেখিয়েও কোনো কিছু উপকার হয়েছে না মাফ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাবিমা কি চাচিমা আপনার ফোন কলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন এর জন্য ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন যে নামাজের সময় যদি কেউ আল্লাহকে স্মরণ করে নিজের গুণাকে স্মরণ করে বা নিজের ভুলকে স্বীকার করার জন্যে ক্ষমা প্রার্থী হওয়ার জন্য যদি কান্নাকাটি করে নামাজের অবস্থায় তার নামাজ হবে কি না তো শরীয়তে বলা হয়েছে যদি কেউ আল্লাহর ভয়ে কাঁদে কোনো অসুবিধা নেই তবে কান্নার আওয়াজ বাইরে আসলে হবে না মনে মনে যদি কাঁদে আর এমনকি তার চোখের উপরে যদি অস্ত্র এসে যায় এটা ভালো কোনো অসুবিধা নেই আল্লাহর ভয়ে কাদা মানে এটা নেজাত বা তওবার বা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার একটা সুন্দর রাস্তা আল্লাহর ভয়ে কাঁদতে কোনো অসুবিধা নেই তবে দুনিয়ার আশায় অনেক অনেক সময় মানুষ নিজের দুঃখ কষ্ট মনে করে কাঁদে এটা ঠিক নয় নামাজের সময় কাঁদুন আল্লাহকে স্মরণ করে যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহর জন্যে নিজের ভুল স্বীকারের জন্যে যদি কেউ কাঁদে তো তাতে নামাজ বাতিল হবে না আর আপনি যে গ্যাসের কষ্টে আছেন আপনি মধু মিশিয়ে যে পানিটা পান করেছেন হয়তো আপনাকে শ্যুট করেনি তার জন্য আরেকটা উপায় বলে দিচ্ছি যদি সম্ভব হয় তো শাহজিরা শাহজিরা খুব পাতলা সরু জিরা পাওয়া যায় ওই জিরা কিনে মুদিখানা দোকানে পাওয়া যাবে বলবেন শাহজিরা জিরা মৌরি বলা হয় ওই শাহজিরা বয়েল করে সকালবেলা খালি পেটে মনে করুন এক কাপ কি দু কাপ প্রতিদিন পান করুন ইনশাল্লাহ আশা রাখি খুব শীঘ্র আপনি গ্যাসের রোগ থেকে মুক্তি পাবেন প্রতিদিন সকালবেলা আর যদি সম্ভব হয় তো ওই পানির ওপরে মানে ওই গরম যে এক কাপ কি দু কাপ মনে করুন মৌরি শাহজিরা বয়ল করে নিলেন ওই পানির ওপরে সুরা ইয়াসিন পড়বেন আর ইয়াসিন পড়ার সময় নিয়াত করবেন যে আল্লাহ এই পানিতে আমাকে শেফা দান করো আমি যেন আমার গ্যাস থেকে মুক্তি পাই ইনশাল্লাহ আশা রাখি সামান্য কয়েকদিন করলে আপনি আপনার ওই কষ্ট থেকে মুক্তি পাবেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে শেফা দান করুক এবং আপনাকে আপনার ওই রোগ থেকে আরোগ্য করুক আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন আগের প্রশ্ন নিয়ে আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আমি হাওড়া জেলার বাগনান থানা মহিষরিঙ্গা ব্রিজের নহলা গ্রাম থেকে নাসরিন পারভিন বলছি মৌলানা সাহেব আমি আমার বয়স কুড়ি বছর আমি সেকেন্ড ইয়ার পড়ছি এখনও লকডাউনের কারণে কলেজ বন্ধ আছে অনলাইনে ক্লাস করছি পড়াশোনা করছি বাড়িতেই থাকি তো ভালো আছে আমার আপনার সঙ্গে কিছু মানে কথা ছিল যেগুলো সবার সামনে বলা যাবে না তো আপনি যদি একটু সময় বের করে আমাকে একটু কল করে নিতেন আমি তাহলে আপনার আমার সমস্যাগুলো আপনাকে বলতে পারতাম ও অনেক উপকারিতা হতাম আমি আপনার অনুষ্ঠান প্রতিদিনই দেখি আমরা আপনার অনুষ্ঠান দেখে অনেক কিছু শিখতে পারছি জানতে পারছি বা তা দেখে আমল করার চেষ্টা করছি আমার আপনাদের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে আসসালামু আলাইকুম ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ছোট বোন আপনার ফোন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই তবে তার সঙ্গে আমি ক্ষমা চাই আমি বহুদিন পরে পুনরায় রেকর্ডিং শুরু করেছি আজকাল আমি খুব ব্যস্ত হয়তো আমি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার সুযোগ বা সময় পাবো না কি হয়তো মনে থাকবে না ব্যস্ততার কারণে তাই আমি আপনার কাছে অনুরোধ করছি টিভির স্ক্রিনের ওপরে যে চারজনের নম্বর দেওয়া হচ্ছে মৌলানা আলী রেজা সাহেব মৌলানা হাবিবুল্লাহ খান সাহেব কি মৌলানা তাফজ্জল মল্লিক সাহেব মোশতাক ভাই এনাদের কারো কাছ থেকে আমার নম্বর নিয়ে আপনি রবিবারের দিন দুপুরের পরে আমাকে ফোন করতে পারেন আমি ফোনে আপনার কথা শুনে তার কি সমাধান বলে দেওয়ার চেষ্টা করব তবে ব্যস্ততার কারণে আমি যদি ভুলে যাই তো কিছু মনে করবেন না আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম মাওলানা সাহেব প্লিজ একটু তাড়াতাড়ি আমার ভয়েস রেকর্ডিংটা একটু শুনবেন আমি খুব কষ্টের মধ্যে আছি আমার একটা সলিউশনের খুব প্রয়োজন প্লিজ মাওলানা সাহেব আমাকে একবার ফোন করে নেবেন আমি নাম্বারটা আগের এস এম এসে বলেছি খুব বিপদের মধ্যে আছি মাওলানা সাহেব প্লিজ আমাকে একটা পথ দেখিয়ে দিন কোরআন নামাজের মধ্যে আল্লাহকে পেয়ে কীভাবে আল্লাহর সাহায্য পেতে পারি আমি যদি ভুল ত্রুটি বলে থাকি মাফ করে দেবেন আমার এখন অবস্থা ভালো নেই আমি খুব কষ্টের মধ্যে আছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন কোরআন বলছে ওয়াস্তাইন ও রে ওয়াসালাত দুঃখ কষ্টের সময় সমস্যার সময় সংকটের সময় ধৈর্যর মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও ওয়াস্তাইন বিশ্বাবসালাত সালাত আশা রাখি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আপনি সময়ে নামাজ পড়ুন ধৈর্য রাখুন আর একটা উপায় বলে দিচ্ছি যদি কোনো এমন সমস্যার মধ্যে পড়ে আছেন যার সমাধান পাচ্ছেন না তো প্রতি ফরজ নামাজের পরে আর বিশেষ করে সকালে নামাজের পরে সুরা ইয়াসিন পড়ুন আর সুরাই ইয়াসিন পড়ার সময় নিয়াত করবেন যে আল্লাহ আমার এই সমস্যার সমাধানের জন্য আমি সুরাই আছেন পড়ছি কোরবাতানের আল্লাহ আল্লাহ আমি আমার এই সমস্যার সমাধান চাই নবী করিম সাল্লাহ ইসলাম থেকে বর্ণিত উনি বলেছেন হজরত আলী আলাহ ইসলামকে আয় আলী আল্লাহ রব্বুল আলমিন সুরাই ইয়াসিনের মধ্যে সমস্ত সমস্যার সমাধান রেখেছে যে যে নিয়াতে এই সুরা পড়বে আল্লাহ তার সেই সমস্যার সমাধান করে দেবে তাই আশা রেখে আমার প্রিয় বোন আপনি যদি প্রতিদিন সকালের নামাজের পরে নিয়াত করে যে আল্লাহ আমার এই সমস্যার আমি সমাধান চাই এই কষ্ট থেকে আমি মুক্তি চাই তারপরে আপনি সিরা ইয়াসিন পড়ুন আশা রাখি এক সপ্তাহের মধ্যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এই জিনিসটা মনে রাখবেন আর আমার সঙ্গে যদি কথা বলতে চান তো আমি যেটা বললাম এর আগেও যে চারজনের নম্বর দেওয়া হচ্ছে স্ক্রিনের ওপরে আপনারা এনাদের সঙ্গে যোগাযোগ করে ওনাদের কাছ থেকে আমার নম্বর নিয়ে ফোন করতে পারেন পরের প্রশ্ন নিয়ে আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আমার নাম জহুরা বিবি আমি ডায়মন্ড হাওড়া থেকে বলছি আমার বাবা মা থাকতে সবাই থাকতে আমি এক এতিমের মতো জীবনযাপন করছি আমার স্বামী নামাজ পড়ে না সবসময় গান আমাদের ঘরে সবাই গান বাজনা টিভি নিয়ে থাকে কেউ নামাজ পড়ে না আমাদের পরিবারে ইয়ে আল্লাহ আমি আমার মাথায় অনেক ঋণ আছে এই ঋণগুলো আদায় করার একটা উপায় আমাকে বলে দিন সবার সাথে মিলেমিশে যেন থাকতে পারি মৌলানা সাহেব আর প্লিজ আপনি আমাকে এই নাম্বারে রাত নটার পরে কন্ট্যাক্ট করবেন আরও অনেক কথা বলার আছে যে এই এপিসোডে বলা এখন সম্ভব না এটা আমার স্বামীর নাম্বার সেই জন্য রাত নটার পরে ফোন করতে বলছি মৌলানা সাহেব প্লিজ আরও অনেক কিছু বলার আছে আমার স্বামীরা চার ভাই সবাই মারা গেছে তার মধ্যে আমার স্বামী একাই বেঁচে আছে আরও অনেক কিছু এই এপিসোডে বলা সম্ভব নয় সেগুলো আপনি প্লিজ আমাকে একটু কল করুন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার ভয়েস মেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই তবে আপনার কথা শুনে আমি খুব দুঃখিত আপনার পরিবারে কেউ নামাজ পড়ে না ওই জন্য সংসারে বরকত নেই শান্তি নেই যে বাড়িতে সবাই জেনে শুনে নামাজ করা কাজা করে সে বাড়িতে কখনো রহমতের ফেরিস্তারা আসে না আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হয়ে যায় তাই দুঃখ কষ্ট যাই আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাদেরকে তৌফিক দান করুক তারা যেন সময়ে নামাজ পড়ে আল্লাহর উপাসনা এবাজাতের মাধ্যমে আল্লাহর রহমত ও বরকত অর্জন করতে পারে আমার প্রিয় বোন দুঃখ পাবেন না আল্লাহ রব্বুল আলমিন বলছে ইন্নাম আল উসরে ইউসরা প্রতি কঠিনতার সঙ্গে আল্লাহ সরলতা রেখেছে প্রতি সমস্যার সমাধান রেখেছে আশা রেখে আপনারও সমস্যার সমাধান হয়ে যাবে ঋণ মুক্ত হওয়ার জন্যে আপনি সোরায় আনাম পড়ুন প্রতিদিন একবার যে কোনো এক সময় সোরায় আনাম পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ রব্বুল আলমিন তুমি তোমার বান্দাদেরকে বহুন এমাদ দান করেছ যার জিকের এই সোরার মধ্যে হয়েছে আল্লাহ আমাকে ঋণ থেকে মুক্তি করো আমার ঋণ শোধ করার ব্যবস্থা করে দাও ইনশাল্লাহ আশা রাখি খুব শীঘ্র আপনি ঋণ থেকে মুক্ত হয়ে যাবেন তাছাড়া নামাজের পরে মানে ফরজ নামাজের পরে এই দোয়াটা যদি পড়েন যেটা আমি পড়ছি ইনশাআল্লাহ আশা রাখি খুব শীঘ্র ঋণ মুক্ত হয়ে যাবেন বিসমুল্লাহ রহমান রহিম আল্লাহম আল্লাহতামিল্লাহাতিক তুয়াসির আল্লাহ গরমাই বেহাল কাদা ও তুয়াসিরলি বেহাল ইকতদা আল্লাহমা সাল্লি আলা মোহাম্মদ ও আলী মোহাম্মদ শুধু এতটুকু দোয়া প্রতি ফরজ নামাজের পরে পড়ুন আগে দৌড় পড়ুন পরে দৌড় পড়ুন ইনশাআল্লাহ খুব শীঘ্র আপনি ঋণমুক্ত হয়ে যাবেন আল্লাহ রব্বুল্লা আলমীর আপনার সমস্যার সমাধান করে দিক তবে আমার প্রিয় বোন আমি হয়তো ফোন করার সুযোগ পাবো না বহুদিন পরে পুনরায় রেকর্ডিং শুরু করেছে আমি আজকাল খুব ব্যস্ত আছি যদি আমার সঙ্গে আপনি কথা বলতে চান তো স্ক্রিনের ওপরে যে চারজনের নম্বর দেওয়া হয় এনাদের সঙ্গে কারোর সঙ্গে যোগাযোগ করে ওনাদের কাছ থেকে আমার নম্বর নিতে পারেন আর আমার নম্বর নিয়ে আমাকে রবিবারে দুপুরের পরে ফোন করুন ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে কথা বলে বা শুনে আপনাদের সমস্যার সমাধান বলার চেষ্টা করব আগের প্রশ্ন নিয়ে আমার ইউটিউবে আসছে না কেন সব সব আসছে একটাও আসে না টিভিতে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় চাচা যান আপনি বলতে চাচ্ছেন যে আপনার ইউটিউবে আমাদের অনুষ্ঠান ইসলামের বাংলা আপনি দেখতে পাচ্ছেন না বা আসে না কেন তো এর জন্য আমি বলতে চাই আপনার জন্য বলছি এবং আমার সমস্ত দর্শকবৃন্দুদের জন্য বলছি যারা আমাকে টিভিতে দেখছেন যদি আপনাদের মধ্যে কেউ আমাকে বা আমাদের এই অনুষ্ঠানকে নিজের মোবাইলে দেখতে চায় তো ইউটিউবে যে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করুন চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করুন আর ওখানে বেল বটন টিপে দিন বেল বটন টিপে দিলে কী লাভ হবে যখন আমাদের অনুষ্ঠান শুরু হবে অটোমেটিক আপনার এক মোবাইলে একটা মেসেজ এসে যাবে যে এবার আপনার মনোনীত অনুষ্ঠান ইসলামিন বাংলা শুরু হতে চলেছে বা ইসলামিন বাংলা শুরু হয়ে গেছে বা শুরু হচ্ছে তো ইউটিউবে যে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করুন অটোমেটিক প্রতিদিন আমার সমস্ত এপিসোড ওখানে আপলোড করে দেওয়া হচ্ছে আপনারা আমার এপিসোড দেখতে পারবেন বা নিজের প্রশ্নের উত্তর ওখানে শুনতে পারবেন আশা রাখি চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের প্রশ্ন নিই আমি মালদা থেকে বলছি আমার নাম রয়েশা খাতুন আমি একটা প্রশ্ন করতে চাই এই নাম উজুর পরে কি স্বামীর সামনে বা ছেলের সামনে মাথার কাপড় পরে গেলে কি উজু ভঙ্গ হয় আসসালামু আলাইকুম বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া বারাকাত আমার প্রিয় ভাবি মাকে চাচিমা আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনার ভয়েসমেলের জন্য বা রেকর্ডিংয়ের জন্য আপনি প্রশ্ন রেখেছেন আপনি জানতে চেয়েছেন যে অজু করার পরে যদি আপনার মাথার কাপড় সরে যায় কি আচল সরে যায় আপনার স্বামীর সামনে বা ছেলের সামনে এতে কি আপনার অজু ভেঙে যাবে না কখনো না মাথার শাড়ির কাপড় সরে গেলে অজু ভাঙে না এটা মুক্তিলাতে অজু নয় হ্যাঁ নামাহারামের সামনে যদি মাথার কাপড় সরে যায় তাতেও অজু ভাঙবে না তবে নামাহারামের সামনে বেপর্দায় যাওয়া বা থাকা গুণা সেটা অন্য জিনিস কিন্তু অজু ভাঙবে না এই জিনিসটা মনে রাখবেন তো মাথার কাপড় সরে গেলে বিশেষ করে স্বামী বা ছেলে আপনার জন্য মাহরাম কোনো অসুবিধা নেই তাদের সামনে যদি মাথার কাপড় সরে যায় তার জন্য অজু ভাঙবে না আপনি ওই অজুতে নামাজ পড়তে পারবেন কোরআন পড়তে পারবেন সব কিছু করতে পারবেন কোনো অসুবিধা নেই আসুন আগের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি ভালো আছেন তা আমি জানতে চাচ্ছি যে মুসলিমদের উপরে কেউ যদি আক্রমণ করে বা কোনো ঝামেলা করে মসজিদ ভাঙে বা কিছু ভাঙে ফরজ নামাজের দ্বিতীয় মানে ফরজ নামাজের প্রথম রাখাতে মানে নয় দ্বিতীয় রাখাতে কি বলতে হয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আপনার ভয়েসমেলের জন্য বা প্রশ্ন রাখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন যে যারা মুসলমানদের উপরে আক্রমণ করছে তাদের আঘাত থেকে বাঁচার জন্য নামাজে কি দোয়া করতে হয় বা কি পড়তে হয় বিশেষ করে আপনি দ্বিতীয় রেখাতের কথা বলেছেন তো দ্বিতীয় রেখাতে আমরা দ্বিতীয় রেখাতে দ্বিতীয় সুরার পরে মানে আলহামদ এবং অন্য আর একটা সুরো পড়ার পরে আমরা দুয়ায় কুনুত পড়ি তো ওই দুয়ায় কুনুতে দোয়া করতে বলা হয়েছে তো ওই সময় সুরায় বাকারার শেষ দুটি আর্ট পড়বেন মনে রাখবেন শত্রুর আঘাত থেকে মুক্তি পাওয়ার জন্যে সবচেয়ে সুন্দর উপায় যেটা কোরআনে বলা হয়েছে সেটা হচ্ছে সুরায় বাকারার শেষ দুটি আয়াত মনে রাখবেন দোয়ায় কোনোতে সুরায় বাকারার শেষ দুটি আয়াত পড়ুন ইনশাল্লাহ দুশ্মনের আঘাত থেকে শত্রুরের আঘাত থেকে মুক্তি পাবেন পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম হুজুর আমি নদিয়া থেকে বলছি আমার প্রশ্ন এটা যে ইমাম মেহেদির আগমন কি সত্যি হয়ে গেছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাইজান আপনার ফোন কলের জন্য বা অডিও রেকর্ডিংয়ের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন নিজের ভয়েস মেলে যে সত্যি কি ইমামে মেহেদি আলাইসালামের জোহর হয়ে গেছে না এমামে জামান আলাইসালামের যখন জোহর হবে পুরো বিশ্ব জানতে পারবে এমন কি এমামে মেহেদি আলাইসালামের যখন জোহর হবে তো আল্লাহর তরফ থেকে একটি আওয়াজ দেওয়া হবে জিব্রাইলের মাধ্যমে জানাবে ইব্রাহিম নবী যখন প্রথমবার আল্লাহর বান্দাদেরকে হজের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন আল্লাহর হুকুমে আল্লাহ ওনাকে হুকুম করেছিলেন যা ইব্রাহিম আজজিন ফিন্নাস আলিল হাজ্জে তুমি সকলকে হজের জন্য ডাকো এব্রাহিম নবী বলেছিলেন আয় আমার প্রতিপালক হে রব্বুল আলমিন এই মরুভূমে এই পাহাড়ের মাঝখানে এখানে যদি আমি আওয়াজ দিই আমার আওয়াজ কে শুনবে কোথায় পৌঁছবে এখানে কেউ নেই তখন আল্লাহ বলেছিলেন জানাবে ইব্রাহিম নবীকে আয় এব্রাহিম আজান দেওয়ার দায়িত্ব তোমার ডাকার দায়িত্ব তোমার তুমি ডাকো আওয়াজ সকলের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার তাই জানাবে ইব্রাহিম আজান দিয়েছিলেন আর মায়ের গর্বে বাচ্চারাও ওই আওয়াজ শুনেছিল আলেম আরওয়ায় রুহ সেই আওয়াজ শুনেছিল তাই ইব্রাহিম নবীর আওয়াজ শুনে যে যতবার লাভবায়ক বলেছিল এই দুনিয়ায় সে ততবার হজ না করে মরবে না চিন্তা করবেন তো আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে আওয়াজ দেওয়া হবে বিশেষ করে ইমাম জামান আল ইসলামের যখন জোর হবেন তো উনি কাবা ঘরের দরজার কুন্নি ধরে বলবেন না আনা বাকিয়াতুল্লাহ কোরআনের যে আয়াত বলা হয়েছে বাকিয়াতুল্লাহ খায়রুল্লাকুম ইনকুন্তুম মমিনিন আল্লাহ যাকে তোমাদের জন্য বাকি রেখেছে সেই তোমাদের জন্য মঙ্গল তো উনি কাবা ঘরের দরজা ধরে এই আয়াত পড়বেন আর যখন ওনার জোর হবে তো ওনার সম্পর্কে ঘোষণা করে দেওয়া হবে সমস্ত বিশ্বে ওনার আওয়াজ ছড়িয়ে যাবে মায়ের গর্বে বাচ্চারাও ওনার আওয়াজ শুনবেন সবাই ওনার আওয়াজ শুনে লাভব্যায়ক বলবেন মনে রাখবেন এমামে জামান আলাইসাল্লামের জোহর কোনো লুকিত জিনিস নয় সেটা প্রকাশ্যভাবে হবে আর পুরো বিশ্ব জেনে যাবে যে এবার এমামে জামান আল ইসলামের জোহর হয়ে গেছে আর ওনার জোহরের পরে পুরো পৃথিবীতে পরিবর্তন সৃষ্টি হয়ে যাবে পুরো পৃথিবীতে চেঞ্জিং এসে যাবে এগুলো এখনও হয়নি আরও অনেক কিছু আছে এলামাতে জহুর আমি এর আগে অনেক এপিসোডে বলেছি এখন তো বলার সম্ভব নয় সময় শেষ হয়ে এসেছে তাই আমার প্রিয় ভাই আমি অনুরোধ করব আপনি ইউটিউবে আমার যে সমস্ত এপিসোডে আমি কেয়ামতের নিশানি বলেছি বা এমামে জামান আল্লাহ ইসলামের জহুরের নিশানি বলেছি প্লিজ দয়া করে একবার ওগুলো শুনুন ওগুলো শোনার পরে আপনার মনে বিশ্বাস জাগবে যে আমরা এবার জহুরের থেকে কত নিকটে এসে গেছি হয়তো খুব শীঘ্র এমাম জামান আলি ইসলামের জোর হয়ে যাবে তবে এখন ওনার জোর হয়নি ওনার জোর হলে সবাই জানতে পারবে সবাই বুঝতে পারবে যে আল্লাহ যে এমাম মেহেদি ইসলামের পাঠানোর ওয়াদা করেছে ইন্তাজরু ইন্নি মাকুমিন আল মুন্তাজরিন অপেক্ষা করো আমিও তোমাদের জন্য তোমাদের সঙ্গে অপেক্ষা করছি সেই আল্লাহ রব্বুল আলমিন এমামে মেহেদি আলাইসালামের পাঠানোর অপেক্ষা করছে সঠিক সময়ের অপেক্ষা করছে যেমন আমরা এমামে জামান আল ইসলামের আশার অপেক্ষা করছি তাই আশা রাখি আপনারা সবাই বা আমরা সবাই দোয়া করব ইয়া সাহেব জামান ইয়াবনাল হাসান আল আসকারি আজ্জিল আলা ধহরিক এ আকা মাওলা এ ফারজান্দে এমামে হাসান আসকারি আপনি তাড়াতাড়ি জোহর করুন এই দুনিয়া পরিপূর্ণ হয়ে আছে আপনি যতক্ষণ না আসবেন এই দুনিয়ায় শান্তি ফিরবে না এই দুনিয়ার পাপ মুছবে না আর এমামে জামান আলাইসালাম যখন আসবেন ওনার সম্পর্কে হাদিস বলা হয়েছে নবীর হাদিস যেটা সমস্ত মুসলমানদের হাদিসের বইতে আছে আল্লাদি আমলাউল আলাদা কিস্তান ও আদলা কামা মলিয়া দুলমান ও জৌরা যখন ইমামে মেহেদি আলাইসালাম আসবেন তখন এই দুনিয়া পাপে পরিপূর্ণ হয়ে থাকবে জুলম অত্যাচার হবে উনি আসার পরে এই দুনিয়াকে ন্যায় পরিপূর্ণ করে দেবেন ভরে দেবেন এবং জুলম অত্যাচারকে মুছে ফেলবেন জালিমরা থাকবে না তখন শুধু আল্লাহর নেক বান্দারা থাকবে আশা রেখে সেই সময় খুব নিকটে এসেছে আমার প্রিয় ভাই আশা রেখে আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি ওয়াখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তো স্ক্রিনের ওপরে যে নম্বর দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর নিজের মোবাইলে নিজের প্রশ্ন রেকর্ড করে আমাদেরকে ভয়েসমেল করে দিন যদি লিখে পাঠাতে চান লিখেও পাঠিয়ে দিন আমরা আপ্রান্ত চেষ্টা করছি প্রতি সপ্তাহে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত